হ্যালো হ্যালো চিনতে পারছো না আমি খুব কি চিনেছি কখনো তোমার মন খারাপ না কি ভাবছো কোনো কোনো দিন প্রিয় হয়ে ওঠে মাটি কোনো কোনো দিন মানুষের কোলাহল কোনো কোনো দিন প্রিয় হয়ে ওঠে নদী কোনো কোনো দিন প্রিয় হয়ে ওঠে জল কোনো কোনো দিন প্রিয় হয়ে উঠি আমি আমার দুঃখ আমার দীর্ঘ শ্বাস কোনো কোনো দিন প্রিয় হয়ে ওঠে শত্রু তুমি হয়ে ওঠো আমার সর্বনাশ কোনো কোনো দিন প্রিয় হয়ে ওঠে ঘৃণ্য কোনো কোনো দিন প্রিয় হয়ে ওঠে মৃত্যু স্বপ্নীল স্বপ্নীল তুমি তোমা তুমি কখনো সন্ধ্যা তারা দেখেছ দেখেছ কেমন শান্তিতে ভরা পান্নার মতো সবুজ চোখের জলের মতো টলটল করতে করতে কত কি যে বলে চলে হাওয়ার সাথে সমুদ্রের জলের সাথে আমি ভেবেছি তামা তামা কোনো মানুষ যদি হাড়ের ভেতরে টের পেয়ে যায় অনিবার্য নিঃসঙ্গতা তার রক্তের ভেতরে যদি জেনে যায় অতিরিক্ত সে পৃথিবীর পথে স্বপ্নের উপায়হীন মৃত্যু যদি উপলব্ধি করে সমস্ত মজ্জায় তখন বলতে পারো কি যুক্তি তার বেঁচে থাকবার স্বপ্নের অসচেতনতার কারণে যে ভুল বিস্তার আমি ঘটিয়েছি তোমার জীবনে ভালো করে ভেবে দেখো কতটুকুই বা তার ক্ষমতা কে আমি হৃৎপিণ্ডের সমস্ত উষ্ণতা উপেক্ষা করে জীবনের সমস্ত স্বপ্নকে কবর দিয়ে সামান্যই বেঁচে থাকবার নামে আত্মার তীব্র আর্তনাদের নাম যদি জীবন হয় তবে মৃত্যুর পরিণতি কি তুমি বলতে পারো তোমার এলোমেলো এসব এই জীবনটা টেনে নিতে আর ভালো লাগছে না আমার আজ তোমার কি হয়েছে স্বপ্নে ভোরে আধো ঘুমের মধ্যে যেন মনে হলো তুমি এসেছ তুমি এসেছ মনে হলো হ্যাঁ তুমি তো দেখলাম আমার চুলে মুখে হাত বুলিয়ে দিচ্ছ তুমি আচমকা ঘুম ভেঙে গেল দেখি সব মিথ্যে শুধু অন্ধকার কতটুকুই বা শক্তি আমার যে তোমার আধার পিয়াসী আত্মাকে আলোকিত করব স্বপ্নে স্বপ্ন যাকে দেখালে তাকে গ্রহণের দায়িত্ব কেন এভাবে অস্বীকার করলে তোমা আমি ভুল করেছি বলি কি তোমার জীবনের বাসন্তী উৎসব এভাবে বিষণ্ণ করবে স্বপ্নে কোনোদিন কি আমি তোমাকে দেখতে পাবো না তোমা শুধু একবার এভাবে কেন ভেঙে পড়ছ নীল জীবন মরণের আল ভাঙা সমুদ্রে কোন বেদনার এই ছন্ন ছাড়া বৃষ্টি আমার বুকের গভীরে কি ভীষণ যন্ত্রণা কি অর্থহীন কষ্ট পুষে রেখেছ স্বপ্নীল জীবনের এই অপব্যবহার তোমাকে সাজে না অসহ্য জীবন বড় বাহুল্যে বেঁচে থাকা তোমাকে ঘুরে দাঁড়াতে হবে স্বপ্নিল এত সহজে পরাজয় মেনে নেবার নাম তো জীবন হতে পারে না ভীষণ ছুটে যেতে ইচ্ছে করছে তোমার কাছে তোমার খুব কাছে পাগলামি করো না নীল তোমার অস্তিত্ব ভুলে যাচ্ছ তুমি তোমার আত্মবিশ্বাসেই তো তুমি দিব্যমান স্বপ্নিল আত্মহননের এই পথ বেছে নিচ্ছ কেন কোন সাগরের পারে তুমি ভেসে গেলে দূরে আর কোনো দিনই কি আসবে না আমার কাছে শুধু একবার এমন কেন করছো স্বপ্নীল আমার হৃদয় খণ্ড নীল একটু শান্ত হও প্লিজ আমি কিছুতেই তোমাকে ভুলতে পারছি না কেন তোমা তোমা তুমি কি সত্যি হারিয়ে গেলে আমার জীবন থেকে না স্বপ্নীল না আমি আছি তোমার পাশে আমার সর্বস্ব নিয়ে সুন্দর স্বাভাবিক জীবনে আর কি কোনো দিন আমি ফিরে যেতে পারবো না তোমা আমার জীবন কি ধুলি ধূসরে এভাবেই নিঃশেষিত হয়ে যাবে অংশ হয়ে যাবে না স্বপ্নে পুরনো ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে তুমি গড়ে তুলবে তোমার নতুন জীবন তোমার কর্মে সৃষ্টিতে আলোকিত করে তুলবে তোমার আনন্দ লোক পৃথিবীর অন্য প্রান্তে বসে আমি তার গান শুনব জয়ধ্বনি শুনব মুগ্ধ হব ধন্য হব আমি হ্যালো স্বপ্নীল বলছি তোমার সাথে কথা বলা একদম উচিত না এত দেরি করে বুঝলে তুমি একটা পাষণ্ড কেন আমি আবার কি করলাম কি আমার অপরাধ তুমি যে কিছুই করনি সেটাই তোমার অপরাধ বেশ মানলাম এবার বল তুমি কখনো আমার ঠিকানা ফোন নাম্বার এসব কিচ্ছু জানতে চাওনি কেন সত্যি বলবো আগে মিথ্যেটাই বলো সেসব দরকার নেই আমার আসলেই দরকার নেই আমার সাধ্যের অতীত হয়ে থাকো সে ভালো যাতে আমার কোনো চাওয়া তোমার ক্ষতি না করতে পারে কখনো স্বপ্নিল আমরা কেউই কারো ক্ষতির কারণ হব না আর শুধু এটুকু ভেবে কষ্ট হয় যে কত যোজন যোজন দূরে আজ আমি তোমার কাছ থেকে পথের যেমন দূরত্ব তেমন মনের কে বলল তুমি দূরে দূরেই তো এমন আবরণ তুমি তৈরি করেছো চারপাশে যে তোমাকে আগের মতো আর চিনতে পারি না দূরের তো তুমি নওই অধিকন্তু সমগ্র বিশ্ব প্রকৃতিকেই আমার আপন করেছ তুমি করেছ অনেক কাছের এ সবই তোমার অভিমান অন্তরের কথা নয় সত্যি বলছি তোমা আমি দু চোখ ভরে দেখছি পৃথিবীর আলো বাতাস মাটি সমুদ্র পাহাড় নতুন করে সমুদ্রের বুকে রোদের কুচকাওয়াজ দেখছি পাখির কুজন শুনছি চাঁদের উন্মাদনা দেখছি অরণ্য বৃক্ষে বৃক্ষ শিরে শিশিরের মখমলে ঢাকা ঘুমন্ত পৃথিবীকে ধীরে জেগে উঠতে দেখছি আমি দেখছি বিশ্বজুড়ে সৃষ্টি ও স্রষ্টার কি বিচিত্র মহিমা তোমার কি মন খারাপ না এ মুহূর্তে ভীষণ ভালো লাগছে আমার সত্যি তুমি দেখছি আগের মতো আমাকে আর চিনতে পারছো না কিভাবে পারব নিজেকে সবসময় এমনভাবে আড়াল করে রাখো আড়াল সরালে কি লাভ সরিয়েই দেখো কতটা প্রলোভন প্রশ্রয় কতটুকু কতটা প্রাণের প্রয়োজন কতটুকু কতটুকু ভাষো কতটা ভাষা ও অভিলাষে কতটুকু সঞ্চয় এই বিনাশ বিন্যাসে এই দেখো আবার জড়িয়ে ফেললে হতাশার আকাঙ্ক্ষার ঠাঁই এক নৌকায় হয় না স্বপ্নে হতাশা কোথায় দেখলে ঘৃণা এবং ভালোবাসাও একসাথে থাকতে নেই তীব্র ভালোবাসা আর তীব্র ঘৃণার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই তোমার ঠিক বললে না স্বপ্নাহত একজন মানুষ হাড়ে করটিতে জানে এসব কতটা ঠিক জানো আমার ঘর থেকে বেরুলেই একটা ফুল গাছ নাগ কেশর জানালা থেকেও দেখা যায় ফুলে ফুলে উপচে পড়েছে সারা গাছটা খুব নাজুক ফুল সাদা রঙের পাপড়ের মাঝখানে হলুদ রঙের একগুচ্ছ কেশর মন কেমন করা ভারী মিষ্টি একটা গন্ধ আছে ফুলটার দেখেছো স্যাডিজমের নির্যাস থেকেই সৃষ্টি হয় রোম্যান্টিসিজম <laughs> কি বললে রোমান্টিসিজম থেকেই স্যাডিজম এভাবেই তো মানুষের মনের ভারসাম্য তৈরি হয় অনেকটা প্রকৃতির মতো আজকাল দার্শনিকের মতো কথা বলো তুমি ঠিক না নিঃসঙ্গতাকে যে সঙ্গী করে নিতে পারে বেদনার গভীর থেকে মন্থন করে তুলে আনতে পারে যে আনন্দ সেই তো শুধু সুখী হতে পারে জীবনে তাহলে এ পথেই সুখী হচ্ছ তুমি জি না সুখ আর কোথায় সব সৃষ্টি ও সৌন্দর্যের ভেতরেই লুকিয়ে থাকে ধ্বংসের বীজ সব ধ্বংসস্তূপের ভেতরেই নির্মাণের কলরব সব বিন্যাসেই থাকে বিনাশের হাহাকার তাই সুখী হবার কোনো প্রয়োজন অথবা আয়োজন আমার নেই সুখী না হোক আমি তোমাকে স্বাভাবিক দেখতে চাই সুন্দর দেখতে চাই তোমার যখন যেটুকু প্রয়োজন আমার কাছ থেকে যেভাবে সম্ভব নিয়ে নিও এখন ছাড়বো ভালো থাকো স্বপ্নের আমি সেই আমি সেই অবহেলা আমি সেই নতমুখ নীরবে ফিরে যাওয়া অভিমান ভেজা চোখ উৎসব থেকে ফিরে যাওয়া আমি সেই প্রত্যাখ্যান আমি সেই অনিচ্ছা নির্বাসন বুকে নেয়া ঘোলাটে চাঁদ তপ্ত সিসার মতো পুড়ে পুড়ে একদিন কঠিন হয়েছি শেষে হয়েছি জমাট শিলা তবু সেই পাথরের অন্তর থেকে কেঁদে ওঠে একরাশ জলের আকুতি ঝর্নার মতো তারা নেমে যেতে চায় মাটির শরীরে আমি সেই মত মুখ পাথরের নিচে করুণ বেদনার জল আমি সেই অভিমান আমাকে গ্রহণ করো তুমি জল তুমি ঢেউ সমুদ্রের ঢেউয়ের মতন তোমার দেহের বেগ তোমার সহজ মন ভেসে যায় সাগরের জলের আবেগে কোন ঢেউ তার বুকে গিয়েছিল লেগে কোন অন্ধকারে জানে না সে কোন ঢেউ তারে অন্ধকারে খুঁজিছে কেবল জানে না সে রাত্রির সিন্ধুর জল রাত্রির সিন্ধুর ঢেউ তুমি এক তোমারে কে ভালোবাসে তোমারে কি কেউ বুকে করে রাখে জলের আবেগে তুমি চলে যাও জলের উচ্ছ্বাসে পিঠে থুথু জল তোমারে যে ডাকে নীল তুমি আমাকে এত ভালোবাসো কেন ভালো তো আমি বাসিনি তুমি শিখিয়ে নিয়েছো আমি তো ভুল মানুষ তোমার জন্য শুধু আমাকে ভালোবেসে একটা জীবন ভালোবাসার নামে যে বোধ আমাদের তাড়িত করে সেই বোধ যার যত সূক্ষ্ম তার জন্য ভালোবাসার মানুষের সংখ্যা কিন্তু তত কম ভালোবাসার সেই শীর্ষ ছোঁয়া অনুভূতির জন্য দরকার একজন শুদ্ধ মানুষ সুখী হবার জন্য প্রয়োজন সেই কম সংখ্যক মানুষগুলোর জীবনে সুখী হবার জন্য প্রয়োজন একটিমাত্র সুখের স্মৃতি বেশি নয় কিন্তু ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে হলে চাই সযত্ন পরিচর্যা প্রতিনিয়ত তবেই সে জীবনকে উজ্জীবিত করবে আলোকিত করবে তা না হলে অযত্নে অবহেলায় সে শুধু অবসরের স্মৃতির বিষয় হয়ে উঠলে ভালোবাসা যেমন অপমানিত হয় তেমনিভাবে খাটো করা হয় নিজেকে আমার রক্তের ভেতরে অগাধ জল আর আকাশের সবটুকু নীল একাকার হয়ে এক লহরিতে বেজে চলে যে গান সেই একটি গান আমাকে সারাক্ষণ জাগিয়ে রাখে সারা জীবন ইচ্ছে করে আরো ভালোবাসি আরো আরো বেশি করে ভালোবাসি তোমাকে স্বপ্নে তোমার আত্মনিগ্রহের এই অহংকার আত্মাভিমানের নামে আত্মহননের এই গান কোনোদিন যদি ফুরোয় সেদিন বুঝবে আমি তোমার কতটা শত্রু ছিলাম তুমি শুনেছ আমার চিরপুরাতন সেই গান ভালোবাসি আমি শুনেছি তোমার আত্মার নিভৃত অনুরণন ভালোবাসি ভালোবাসি আমার চৈতন্যের সমস্ত আকাশ আজ ভরে উঠেছে মেঘে মেঘে তোমার ভালোবাসা মেঘের পরে শ্রাবণ হয়ে নেমে আসবো অথরে এমনই সবুজ অরণ্যানি পেয়েছি আমি বাম দিকে যদি হয়তো বা রোদ ডান দিকে তার তুমুল ঝড় ছায়া চাইলে বৃষ্টি নামে ভিস্তে চাইলে রোদের তাপ যখনই চাই কোমল রোদ তখনই তুমি ভীষণ পর কবিতার নিভৃত নির্মল রাগ আত্মাকে পরিশুদ্ধ করে বিস্তৃত করেনি নিঃসঙ্গতাকে কবিতায় পর্যবসিত করে সেই কষ্টের সমুদ্র মন্থন করে জীবনের অবিমিশ্র আনন্দ তুলে আনবার সহজ উপায় আর কি তোমার জীবনের প্রতিটি মুহূর্তই হোক কবিতার নিটল ছন্দ কর্মময় প্রতিটি দিন হোক এক একটি অনন্য কবিতা ভালো থাকো স্বপ্নিল हेलो हेलो স্বপ্নীল বলছি বিশ্বাস হচ্ছে না কেন অবিশ্বাস কেন স্বপ্নীল তোমার এই যে স্বাভাবিকতা এই যে ভালো লাগা এমন মুগ্ধতা কত দিন পাইনি কেমন আছো তুমি আমার ভীষণ ভালো লাগছে স্বপ্নীল ভীষণ মনে হচ্ছে তুমিও ভালো আছো একদম আগের মতো কি আশ্চর্য আমার ভালো না থাকা প্রার্থনা করো তুমি তা নয় স্বপ্নীল আমার ভেতরে যে একটা ভয় একটা জমাট বাঁধা কষ্ট আমাকে জাপটে ছিল এতদিন ভাবতাম আমার সেই চির চেনা তোমাকে বোধ হয় আর কোনো দিন খুঁজে পাবো না আমি কখনো না খুঁজে পেলে মনে হচ্ছে প্রাণোচ্ছল সেই তুমি কথা বলছ ভালোবাসার সব কথা এই মুহূর্তে মনে হচ্ছে সুখকে যেন ছুঁয়ে ফেলেছি আমি আর কি কি মনে হচ্ছে মনে হচ্ছে আমি আবার নির্ভয়ে তোমার সামনে দাঁড়াতে পারবো দাঁড়িয়ে হাসতে হাসতে বলতে পারবো যাওয়া বলে কিছু নেই সবই ঘুরে ঘুরে আসা নেনিমা ভ্রমণ শেষে ঘরে ফেরে পাখি নদী তারও গতি নয় শুধুই সাগরে সেও মেখে মেখে ঝর্ণার নিকট ফিরে যায় বাহ চমৎকার স্বপ্নে এই প্রথম মাত্র এক রেঙে তোমাকে পেয়ে গেলাম বাইরে যাওনি আজ না কেন শরীর খারাপ করেনি তো একদম না সত্যি বলছো মিথ্যে কেন বলবো তাহলে সারাদিন ঘরে বসে আছো কেন তোমার জন্য প্রতীক্ষা করেছি সারাদিন তাই কেন সত্যি স্বপ্নিল আমি জানতাম তুমি আজ ফোন করবে সত্যি তুমি প্রতীক্ষা করেছো নীল কেন তুমি কি প্রত্যাশা করনি কিন্তু তুমি কেন প্রতীক্ষা করবে এত অনিশ্চয়তা নিয়ে রোজ তো করি না আজ যে উনত্রিশে জুন আমার জন্মদিন আছে এই যা দেখেছ আমি প্রায় ভুলতে বসেছিলাম সব আচ্ছা আজ ইচ্ছে করছে না তোমার আমাকে দেখতে আজকের দিনে নিজেকে আর কাঙাল সাজাতে চাই না উচিত হবে না কি ঠিক বলিনি আমার রক্তে নিয়ে আসে তোমার সুর ঝড়ের ডাক বন্যার ডাক আগুনের ডাক পাঁজরের উপর আচ্ছার খদ মরণ সাগরের ডাক ঘরের শিকল নাড়া উদাসী হাওয়ার ডাক যেন হাঁক দিয়ে আসে অপূর্ণের সংকীর্ণ খাদে পূর্ণ স্রোতের ডাকাতি ছিনিয়ে নেবে ভাসিয়ে দেবে বুঝি অঙ্গে অঙ্গে পাক দিয়ে ওঠে কাল বৈশাখীর ঘূর্ণি মার খাওয়া অরণ্যের বকুনি স্বপ্নিল একটু সত্যি করে বলো তো কেমন করে কাটে তোমার সময় কাজ নিয়ে সারাক্ষণ মেতে থাকতে পারো আগের মতো পারি তবে কাজের ধরন বদলেছে এখন তাছাড়া আগের মতো অত ব্যস্ততাও নেই অবশ্য তুমিহীন সময়টা আমি দারুণ এনজয় করছি বিশ্ব প্রকৃতির রূপ রস উপলব্ধি করবার চেষ্টা করছি তুমি খুব একা স্বপ্নে না না একা নই তুমিও তো সারাক্ষণ থাকো আমার সাথে ছায়ার মতো সারাদিন কি করেছো ঘরে বসে আমি আজ সারাদিন তোমাকে ভেবেছি একটুও কষ্ট হয়নি আমার কেবলই মনে হয়েছে এই এক্ষুনি দরজার পর্দা সরিয়ে যেন ঘরে ঢুকবে তুমি ঢুকেই যেন বলবে কুসুমিত ভোরের আনন্দ আবেশ বুকে নিয়ে চলো ভেসে যাই দীর্ঘ দীর্ঘ এক অন্তহীন পথে সেই আনন্দ লোকে স্বপ্নীল এভাবে ডাকলে যে এলোমেলো হয়ে যাবে সব কিছুই অবশিষ্ট নেই জেনেও কেন এত স্বপ্ন দেখা কেন তুমি কষ্ট পাও কেন কষ্ট কিসের কোনো কষ্ট নেই এই তুমি তোমার কোনো সাক্ষ্য নেই আমাকে কষ্ট দেওয়ার সেই যে আমার একজন তমা আছে যাকে আমি একটু একটু করে নির্মাণ করেছি সে কখনোই বঞ্চিত করে না আমাকে তুমি আমাকে ভুলে যাও নীল সম্পূর্ণ ভুলে যাও তুমি পেরেছ পারবে ভুলে যেতে মনে আর রাখতেও চাইনি তবু কেন যে ঝড় উঠে বেপরোয়া নিয়ন্ত্রণহীন কেন যে ভেঙে পড়ে ভিতর বাহির তোলপাড় শেষে ঝড়ও শান্ত হয় মনেই থাকে না কি ঘন অন্ধকার ঘিরে থুলি ঝড় বয়ে গেল এখানে একটু আগে এটাই তো জীবন একটাই জন্ম একটাই মাত্র জীবন মানুষের পেসিমিস্টিক কোনো কথা নয় আজ সরোজ সানাই এসব শুনতে আর ভালো লাগে না আমার আমি চাই ঝমাঝম মাদল আর তাথুই তাথুই ছন্দ জীবনের চলার পথে এসব তোমার অন্তরের কথা নয় সব অভিমান অভিমানের ক্ষমতার কতটুকু যে অন্তরের সব কথা ধারণ করবে স্বপ্নে ধরো যদি এমন হতো শুধু তুমি আর আমি তুমি আর আমি এমনি করে একটা জীবন একটা জীবন শুধু নীরবে হেঁটে যাওয়া নীরবে হেঁটে যাওয়া কোনো জ্যোৎস্না লোকে তোমার সেই আনন্দ লোকে আনন্দ লোক দেদল দোল তেদল দোল এ মহাসাগরে তুফান তোল বধুরে আমার পেয়েছি আবার ভরেছে কোল প্রিয়ারে আমার তুলেছে জাগায় প্রলয় রোল বক্ষ শুনিতে উঠেছে আবার কিহিল লোল ভিতরে বাহিরে জেগেছে আমার কি কল্লোল দেদল দোল উড়ে কুন্তল উড়ে অঞ্চল উড়ে বনমালা বায়ু চঞ্চল বাজে কঙ্কন বাজে কিঙ্কিনি মত্ত বোল দেদল দোল আয়রে ঝঞ্ঝা পরাণ বধুর আবরণ রাশি করিয়া দেদুর করে লুণ্ঠন অবগুণ্ঠন বসন খোল দেদল দোল প্রাণেতে আমাতে মুখোমুখি আজ চিনি লব দোহে ছাড়ি ভয় লাজ বক্ষে বক্ষে পরশিব দোহে ভাবে বিভোল দেদল দোল স্বপ্ন টুটিয়া বাহিরিছে আজ দুটো পাগল দেদল দোল দেদল দোল নীল আমার হৃদয় খণ্ড স্বপ্ন আমার নীল সমুদ্র ভালোবাসা হাজার বছরের শ্রমে সংগ্রামে মানুষের প্রাণের বিপরীতে লড়াই করে স্বাভাবিকতার সাথে যে পার্থক্য অর্জিত হয়েছে তারই গালভরা নাম সভ্যতা সমাজ সংসার মাথা নত করে শ্রদ্ধা জানায় মানুষের সেই সমাজকে সভ্যতাকে ততধিক ঘৃণাও করি সেই নিয়মবদ্ধতাকে যে নিয়ম হ্যাঁ শুধুই একটি নিয়মের দাসত্বে যখন একজন নারীর সমস্ত জীবনকে অবুজ কৈশোরেই তুলে দেয়া হয় অচেনা অজানা বিদেশ বিভুঁয়ে থাকা শুধুই একজন লোকের হাতে নার্সারির টবে বেড়ে ওঠা সুদৃশ্য পাতাবাহারের মতোই অন্য কোনো ঘরের শোভা সৃষ্টিতেই তবে নারীর প্রয়োজন পুরুষের ক্ষুধা মেটানোই তবে তার একমাত্র ধর্ম অথবা বংশানুক্রমণের একমাত্র যন্ত্র হিসেবেই তার ব্যবহার নারীর নিজস্ব কোনো শিকড় থাকবে না সঞ্জীবনী রস শুষে নেয়ার জন্য থাকবে না কোনো নিজস্ব পলিমাটি এই তো আমাদের সমাজ আত্মার শুদ্ধতা চিত্তের স্বাধীনতা বলতে কিচ্ছু নেই নারীর স্বপ্ন বলতে কিছু নেই এ কেমন সংসার কেমন সভ্যতা জন্ম শৈশব দুরন্ত কৈশোর তারুণ্যের সমস্ত পদচিহ্ন মুহূর্তে পিছনে ফেলে সমাজের সুদৃশ্য মঞ্চে সংসারের বিচিত্র এক মুখোশ পড়ে নেয়া চমৎকার এই তো জীবন পুরুষের সমাজের সোহাগী নারীর জীবন তার জন্য কি কোনো বেদনা থাকবে না হ্যাঁ মানিয়ে নিয়েছি বেশ অভিযোজন ক্ষমতা মানুষেরই সবচেয়ে বেশি আরো বেশি নারীর নারী নীল একটা জীবনের মধ্য দিয়ে জীবনের সত্য শক্ত চৌকাঠ মারিয়ে প্রবেশ করেছি ভিন্ন এক জীবনে সত্যের মুখোমুখি হলে নিজের প্রতিবিম্বের দিকে ঘুরে দাঁড়ালে সমাজের সেই ঠুনকো আবরণ হয়তো খসে পড়তে পারত কিন্তু সেই সত্য রূপকে যে আমরা বড় ভয় পাই আমরা যে নারী বাঙালি নারী স্বপ্নে জীবনের সজীব বেলাভূমে তোমার চোখের সাতি তারায় জ্বলে উঠেছিল আমার বিশ্বাসের বোধের সমস্ত আকাশ সমস্ত তন্ত্রীতে বেজে উঠেছিল আদি অকৃত্রিম দামামা ধ্বনি হৃদয়ের উত্তাপে আবিরে স্বপ্ন রঙিন হয়ে উঠেছিল আমার সমস্ত আকাশ শতচূড়ার ঢেউয়ে নির্মাণ করেছি আমি তোমাকে আকাশের মাপে মাপে বুনেছি নীল চাঁদোয়া তোমার জন্যে স্বপ্নারণ্যে বসে বসে একা একা স্বপ্নে আমি কি দিইনি তোমাকে তাহলে আমাকে এভাবে নিঃস্ব করলো কে তুমি শুধু তুমি জানি সমস্ত কষ্ট জড়ো করে প্রচণ্ড এক ক্ষোভ সৃষ্টি করেছে তোমার মনে প্রচণ্ড ঘৃণা করো তুমি আমাকে শুধু জানলে না কোনো দিন কতটা কষ্ট আমার কষ্ট নাকি সুখ আলাদা করতে পারি না খুব মনে পড়ে যেন ভীষণ মনে পড়ে তোমাকে বিশ্ববিদ্যালয় লাইব্রেরি আইবিএ ভবন বিষণ্ন বিকেলে একাকী ঘরে ফেরা সৌম্য সন্ধ্যা প্রতীক্ষা তারপর স্বপ্নীল রাত ভাবতে ভাবতে ভুলে যাই তোমাকে আমাকেও যে বেঁচে থাকতে হয় নীল শুধু এই ধুলো ঝড়ে অগ্নি বাষ্পে এভাবে কি জীবনটা শূন্যে মিলিয়ে যাবে তুমি কেমন আছো নীল কিভাবে কাটে তোমার সমস্ত দিন জানো অনেক অদ্ভুত সব প্রশ্ন করতে ইচ্ছে করে তোমাকে অনেক জানতে ইচ্ছে করে তোমার হয়তো হাসি পেতে পারে রেগেও যেতে পারো থাক সেসব কিছুই জানতে চাই না কিচ্ছু না ফুল পাখি চাঁদের গল্প শুনে আর লাভ কি ভালো থাকো স্বপ্নে ভালো থাকো শরীরে মনে Тома.